রাম্পলস্টিলস্কিন বহুকাল আগে এক ছোট্ট রাজ্য ছিল এক ঘন কালো জঙ্গলের ধারে অনেকেই বলা বলি করতো যে ওই জঙ্গলে নাকি ভূত থাকে কিন্তু তাও ওই রাজ্যের মানুষজন আনন্দেই দিন কাটাতো এক অল্প বয়সী সৎ রাজার শাসনে ওই রাজ্যেই থাকত এক দরিদ্র মিলার তার মেয়ের সাথে যে ছিল খুব সুন্দরী এবং মিষ্টভাষী মিলার খুব কথা বলতে ভালোবাসত এবং সবকিছু বাড়িয়ে বলতো মিলার এই করে বহু মানুষকে বহুবার বোকা বানিয়েছে তাই সবাই মিলারের ব্যাপারে রাজার কাছে কি নালিশ করে রাজা তাকে শাস্তি দেবে বলে ঠিক করে রাজসভায় ডেকে পাঠায় মহারাজ প্রণাম আমাকে ডেকে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না তাই আমি আপনাকে আমার এবং আমার মেয়ের ব্যাপারে বলবো হ্যাঁ অবশ্যই বলুন আমি শুনবো আমার একটি মেয়ে আছে যে হলো বিশ্বের সেরা সুন্দরী কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমার মেয়ে চরকায় খড় ঘুরিয়ে সোনা বানিয়ে দিতে পারি বাহ আপনার মেয়ের এই গুণ আমারও পছন্দ যদি আপনার মেয়ে সত্যিই এতটা গুণী হয়ে থাকে তাহলে ওকে আমার প্রাসাদে নিয়ে আসুন আমি ওর গুণ পরীক্ষা করে দেখবো নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসবো মহারাজ মেলার বাড়ি ফিরে গিয়ে মেয়েকে পুরো ব্যাপারটা খুলে বলে আমি তোমায় সব সময় বলি কাউকে মিথ্যে কথা বলবে না এবার তুমি নিজের মিথ্যেতেই নিজে ফেসে গেছো বাবা মেয়ের কথা শুনে নিজের কাজে লজ্জায় চুপ করে যায় দুজনে রাজপ্রাসাদে যায় নিজেদের আসন্ন বিপদের সম্মুখীন হতে ও আসুন মিস্টার মিলার আসুন আসুন সুন্দরী তোমার বাবা যেমন বলেছেন তুমি ঠিক ততটাই সুন্দর আমি আশা করি তুমি চরকায় খড় ঘুরিয়ে সোনাও প্রস্তুত করতে পারবে কথায় সময় নষ্ট করে লাভ নেই আমার সাথে এসো রাজা নিজে তাকে একটা ঘরের ভেতরে নিয়ে যায় যেখানে প্রচুর খড় ঠাসা ছিল এবং উনি তার সঙ্গে একটা চরকাও দেন এবার কাজে লেগে পড়ো আর যদি কাল সকাল অবধি এই খড় থেকে সোনা না হয় তাহলে তুমি আর তোমার বাবা দুজনেই প্রাণ হারাবে দরজায় পাহারা বসাব খেয়াল রাখবে যেন পালাতে না পারে বেচারি মিলার কন্যা বুঝতে পারছিল না যে সে কি করবে ও এতটাই ঘাবড়ে যায় যে কাঁদতে শুরু করে আচমকা একটা আলোর ছটা সামনে পড়ে আর তার থেকে একটা অদ্ভুত ছোট্ট মানুষ বেরিয়ে আসে শুভ সন্ধ্যা মিলার কন্যা তুমি কাঁদছ কেন রাজা আমায় বলেছেন এই খড় চরকায় ঘুরিয়ে সোনা বানাতে আর আমি জানি না সেটা কিভাবে করব বুঝলাম আমি যদি করে দিই তাহলে আমায় কি দেবে আমি আমার হাতটা তোমায় দিয়ে দেব বামুনটি হাতটা নিয়ে নেয় এবং চরকার সামনে গিয়ে বসে আর গোল গোল গোল তিনবার পুরো ঘোরাতেই ববিন ভরে যায় তারপর আরেক গুচ্ছ খড় হাতে নেয় এবং গোল গোল গোল তিনবার পুরো ঘোড়াটি আবার ভরে যায় তারপর সে একের পর এক গুচ্ছ নেয় এবং সকাল অবধি এই করতে থাকে সব খড় ঘোরানো হয় এবং সব ববিন সোনাতে ভরে যায় অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু আমি কি জানতে পারি তুমি কে তোমার নাম কি বামুনটি হাসে এবং নিমেষের মধ্যে উধাও হয়ে যায় ভোরবেলায় রাজা ঘরে আসে আর ঝুড়িতে সোনা দেখতে পেয়ে অবাক হয়ে যায় আরে বাপ রে আমি তো ভাবছিলাম তোমার মিথ্যেবাদী বাবা আমায় মিথ্যে কথা বলেছেন এবার তুমি যাও আর বিশ্রাম নাও আমি তোমার সঙ্গে সন্ধেবেলা দেখা করবো মিলারের মেয়ে মনে করে যে এবার রাজা তাকে উপহার দেবে এবং নিশ্চিন্তে তাকে বাড়ি চলে যেতে দেবে কিন্তু সন্ধেবেলা লোভী রাজা তাকে আরেকটা ঘর ভর্তি ঘরে নিয়ে যায় যেটা আগের ঘরটার চেয়ে অনেক বেশি বড় ছিল যদি নিজের এবং বাবার জীবন বাঁচাতে চাও তাহলে এই সব খড় চরকায় ঘুরিয়ে আজ রাতের মধ্যে সোনা বানাও মেয়েটি বুঝতে পারে না যে সে কি করবে তাই সে আবার কাঁদতে শুরু করে আবার সেই বামুনটি ঘরের মধ্যে উপস্থিত হয় কান্না বন্ধ করো মেয়ে তুমি আমায় কি দেবে বলো যদি এইসব খড় ঘুরিয়ে সোনা বানিয়ে দিই মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে তারপর হাতে সোনার আংটির ওপর নজর পড়ে এটাই শেষ মূল্যবান জিনিস যাও বামুনকে দিতে পারে আমার আঙুল থেকে আংটিটা নিয়ে নাও বামুন আংটিটা খুলে নেয় এবং চরকা ঘোরাতে শুরু করে গোল গোল করে পরের দিন সকাল অবধি সব খড়ের গাদা ঝলমলে সোনায় রূপান্তরিত হয়ে যায় তোমায় অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু এবার আমায় বলো না তুমি কে কি তোমার নাম আর আবারও উধাও হয়ে যায় রাজা ঘরে আসে এবং সামনে যা দেখে তা তিনি আনন্দে আত্মহারা হয়ে যান ও দারুণ তুমি আমাদের রাজ্যের জন্য এক উপহার আমি মুখে ভাষা পাচ্ছি না তোমার গুণের বাহবা দেওয়ার এবার তুমি যাও আর ঘুমো আমি সন্ধেবেলা তোমার সাথে দেখা করব সূর্য ডোবার পর রাজা মেয়েটির সাথে দেখা করে এবং আগের দুদিনের চেয়েও বড় একটা ঘরে নিয়ে যায় যা ঘরে ঠাসা ছিল আগের মতো এই ঘরগুলোকেও এক রাতেই ঘোরাতে হবে আর তুমি যদি এটা করে দাও তাহলে তুমি আমার স্ত্রী হবে আমার মনে হয় না আমি তোমার চেয়ে ভালো মেয়ে এই পৃথিবীতে পাবো মেয়েটিকে একা ঘরে ছেড়ে যাওয়া মাত্রই বামনটি তৃতীয়বার ঘরে উপস্থিত হয় হ্যাঁ। বলো আজকে তুমি আমায় কি দেবে যদি এগুলো ঘুরিয়ে আমি আবার সোনা বানিয়ে দিই তোমায় দেওয়ার মতন আর কিচ্ছু নেই আচ্ছা আচ্ছা কাঁদতে হবে না তাহলে তুমি আমায় কথা দাও যে রানী হওয়ার পর তোমার প্রথম সন্তান তুমি আমায় দিয়ে দেবে মেয়েটির কাছে হ্যাঁ বলা ছাড়ার কোনো উপায় ছিল না কথা দাও যে তুমি এই কথাটা কোনোদিনও ভুলবে না হ্যাঁ কথা দিচ্ছি বামুনটি সারা রাত চরকা ঘোরাতে থাকে আগের চেয়ে আরো দ্রুত গতিতে সব ঘর সোনায় রূপান্তরিত হয়ে যায় রাতের কাজ শেষ করার পর সে সঙ্গে সঙ্গে উধাও সকালবেলা রাজা এসে দেখে তার ইচ্ছে অনুযায়ী সব কাজ হয়ে গেছে সত্যি সুন্দরী তুমি যথেষ্ট পরীক্ষা দিয়েছো আমি আগামী কালই তোমাকে বিয়ে করব মিলারের সুন্দরী মেয়ে মহারানী হয়ে যায় আর এক বছরের মধ্যে তার একটি সন্তান হয় সে বামুনকে দেওয়া কথা একেবারে ভুলেই যায় একদিন যখন সে ঘরে সম্পূর্ণ একা ছিল আচমকা সামনে বামন উপস্থিত হয় তুমি কি তোমার দেওয়া কথা ভুলে গেছো মহারানী না আমার মনে আছে কিন্তু আমি আমার সন্তানকে খুব ভালোবাসি আমি তোমার থেকে একটা জিনিস চাইতে পারি আমি এখন মহারানী তুমি যা ইচ্ছে চাইতে পারো আমার সন্তানের পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব না আমার জীবন তো কিছু চাই ধন দৌলত আমি মোটেও চাই না ও ছোট্ট বন্ধু বাচ্চাকে নিয়ে নিও না আমার বাচ্চাকে ছেড়ে দাও দোহাই তোমায় বামুনের মেয়েটির ওপর দয়া হয় সে তার সামনে এক শর্ত রাখে তার নাম খুঁজে বের করার আমি তোমায় তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে যদি তুমি আমার নাম বলতে না পারো তাহলে এই বাচ্চাটা আমার অসংখ্য ধন্যবাদ তুমি ছোট্ট বন্ধু আমি তোমার সম্মানীয় নাম ঠিক খুঁজে বের করব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার আসবো কালকে মহারানী সারা রাত ধরে ভাবতে থাকে যে কি নাম হতে পারে পরের দিন সে দুধকে পাঠায় সব জায়গায় খোঁজ নিতে যে এরকম ব্যক্তির কি নাম হতে পারে বামুনটি আবার ফেরত আসে তাহলে তুমি কি আমার নামটা জানতে পারলে হ্যাঁ তোমার নাম কি <laughs> ওটা মোটেও আমার নাম নয় তোমার নাম কি মেলকর না মোটেও না না মহারানীর যে কটা নাম জানা ছিল উনি বারবার বলতে থাকেন তারপর দূতের নিয়ে আসার নামের তালিকা সব নাম বলেন কিন্তু নামের পর খালি কিসের না বলে দেয় আজকের জন্য এই যথেষ্ট আমি আগামীকাল আবার আসবো তুমি তৈরি থেকো কিন্তু দ্বিতীয় দিন রানী দুধকে আশেপাশে রাজত্বে পাঠায় সবচেয়ে অদ্ভুত এবং এক অক্ষরের নাম খুঁজতে বামুন সন্ধেবেলা আবার ফেরত আসে মহারানী নামের তালিকা নিয়ে তৈরি ছিলেন মনে হচ্ছে তোমার নাম রোজ <laughs> ওটা একদমই আমার নাম না শিপশ্যাংস শ্যাংস <laughs> না ওটা না স্পেন্ডিশ্যাংস শ্যাংস না মহারানী সব কটা নাম একের পর এক বলতে থাকে কিন্তু প্রতিবারই বামন বলে এটা তার নাম না আগামীকাল কিন্তু শেষ দিন মহারানী আর আমার সন্দেহ হচ্ছে তুমি তোমার বাচ্চাকে রাখতে পারবে না <laughs> মহারানী চিন্তায় পড়ে যায় কিন্তু তৃতীয় দিন রানী দুধের থেকে অদ্ভুত কিছু শোনে আমি আজ একটাও নতুন নাম খুঁজে পাইনি কিন্তু যখন আমি জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি একটা উঁচু পাহাড় দেখতে পাই আর তার কাছেই একটা ছোট্ট বাড়ি ছিল আর বাড়ির সামনে আগুন জ্বলছিল আর আগুনের সামনে একটা ছোট্ট বামুন ঘুরে ঘুরে নাচ করছিল আর ও এক পায়ে লাফাচ্ছিল আর গাইছিল আজকে আমি পড়াবো কাল আমি গাজাবো তারপরে দিন চলে আসবে রানী সন্তান আর ও আমি খুশি যে কেউ জানে না আমার নাম হলো রাম্পল <laughs> তুমি জানো না তুমি আমায় কতটা নিশ্চিন্ত করলে মহারানী সঙ্গে সঙ্গে নিজের গলার হার খুলে দুধকে দিয়ে দেয় উপহার হিসেবে কিছুক্ষণ পর বামন উপস্থিত হয় এবার মহারানী বলো তো দেখি আমার নাম কি তোমার নাম কি জ্যাক না তোমার নাম কি হ্যারি <laughs> তাহলে হয়তো তোমার নাম হলো রাম্পস্টেলস্কিন জ্যাকি নিশ্চয় শয়তান তোমাকে বলেছে শয়তান তোমায় বলেছে তাই না রাগের মাথায় নিজের ডান পা এত জোরে নিচে বাড়ি দেয় যে ওটা হাঁটু অবধি মাটিতে নিচে ঢুকে যায় তারপরে নিজের বা পাটা হাতে নিয়ে এত জোরে টানতে থাকে যে সেটা দুভাগে ভাগ হয়ে যায় আর ওখানে ওই মুহূর্তে রম্পল স্কিনের সমাপ্তি ঘটে আর তারপর রানী সন্তান এবং মহারাজের সাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকে